মেসি নেইমার ব্রাজিল আর্জেন্টিনার বিশ্ব জুড়ে তাদের নিয়ে কি কারবার মেসি নেইমার ব্রাজিল আর্জেন্টিনার বিশ্ব জুড়ে তাদের নিয়ে কি কারবার কে বুঝাবে তাদের বিজয় মন্দারের হাত কে বুঝাবে তাদের বিজয় মন্দারের হাত মেসি নেমার ব্রাজিল আর্জেন্টিনার বিশ্ব জুড়ে তাদের নিয়ে কি কারবার মেসি নেমার ব্রাজিল আর্জেন্টিনার বিশ্ব জুড়ে তাদের নিয়ে কি কারবার কে বোঝাবে মুসলমানকে হরে মুসলমান মেসি নেই মার বুঝি তোদেরই বিধা কে বোঝাবে কে হরে মুসলমান মেসি মার বুঝি তোদেরই বিধান ইয়াহুদের বাচ্চা তারা ভাবো একবার ইয়াহুদের বাচ্চা তারা ভাবো একবার মেসি মার ব্রাজিল আর্জেন্টিনার বিশ্ব জুড়ে তাদের কারবার মেসি নেমার ব্রাজিল আর্জেন্টিনার বিশ্ব জুড়ে তাদের নীরের কি কারবার জীবনে যে যায়নি তো খেলারি মাঠে মেসি নেমার বাজে তার ঠোঁটে জীবনে যে যায়নি তো খেলারি মাঠে মেসি নেমার বাজে তার ঠোঁটে একে চলিল দেশে পাগলের কারবার একে চলিল দেশে পাগলের কারবার মেসি নেইমার ব্রাজিল আর্জেন্টিনা বিশ্ব জুড়ে তাদের নিরে কি কারবার মেসি নেইমার ব্রাজিল আর্জেন্টিনার বিশ্ব জুড়ে তাদের নিরে কি কারবার নেই মার দিরা যত পেরেশান আল্লাহ রসুল্লিরা যদি তত পেরেশান নেই মার দিরা যত পেরেশান আল্লাহ রসুল্লিরা যদি তত পেরেশান যদি কেউ হতো তবে হইতো সে যদি কেউ হতো তো সে পার মেসি নেইমার ব্রাজিল আর্জেন্টিনার বিশ্ব জুড়ে তাদের কি কারবার মেসি নেইমার ব্রাজিল আর্জেন্টিনার বিশ্ব জুড়ে তাদের নিয়ে কি কারবার